জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই এই ঘোষণাটি চলবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই এই ঘোষণাটি চলবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমি দিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে ডাক দিয়েছেন পীর সাহেব ওই চরমলাই মুসলমানদের বসে থাকার সময় তো আর নাই ডাক দিয়েছেন পীর সাহেব ওই নাই মুসলমানদের বসে থাকার সময় তো আর নাই ডাক দিয়েছেন পীর সাহেব ওই চরমলাই মুসলমানদের বসে থাকার সময় তো আর নাই হকের পথে রাহবানে হকের পথে রাহবানে হকের পথে রাহবানে দেশবাসী সবার জাগতেই হবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই জিহাদ জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই এই ঘোষণাটি চলবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে You. যেই দেশেতে নব্বই ভাগ আসি মুসলমান চলতে হবে এই দেশেতে কোরআন সংবিধান যেই দেশেতে নব্বই ভাগ আসি মুসলমান চলতে হবে এই দেশেতে কোরআন সংবিধান যেই দেশেতে নব্বই ভাগ আসি মুসলমান চলতে হবে এই দেশেতে কোরআন সংবিধান নাস্তিকবাদী শিক্ষানীতি নাস্তিকবাদী শিক্ষানীতি নাস্তিকবাদী শিক্ষা পানিতে চিরদিনের তারে বন্ধ হবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই এই ঘোষণাটি চলবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে চাই না আমি মুসলমানের কষ্ট দেখিতে ফুটপাতে ওই মা ও শিশুর কান্না শুনিতে চাই না আমি মুসলমানের কষ্ট দেখিতে ফুটপাতে ওই মা ও শিশুর কান্না শুনিতে চাই না আমি মুসলমানের কষ্ট দেখিতে ফুটপাতে ওই মা ও শিশুর কান্না শুনিতে এই দুর্গতি মোদের দেশে এই দুর্গতি মোদের দেশে এই দুর্গতি মোদের দেশে বলো আর কতদিন চলবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল বাতিল যতদিন জিন্দা রবে জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই জিহাদ যুদ্ধ সংগ্রাম লড়াই এই ঘোষণাটি চলবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে এই জমিনে হকার বাতিল যতদিন জিন্দা রবে শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়